তারপরে কি করলেন পালিয়ে চলে গেলেন অন্য ঘরে গিয়ে মাখন পড়তে লাগলেন মাখন খেতে লাগলেন অন্য ঘরে যেগুলো রাখা আছে সেখানে করতে লাগলেন আর এই দধিকে এই সারা ঘর এখন দধিতে মাখামাখি হয়ে গেছে এখন গোপিকা অর্থাৎ যশোদা মা যেখানে দুধকে নাবিয়ে রাখার জন্য গেছিলেন সেখান থেকে যখন ফিরে এলেন সেখানে কি দেখছেন উত্তার্য গোপী সুশ্রিতম পয়হ পুনঃ প্রবিশ্ব সংদৃশ্য চ মাত্রকম মা ঘরে ফিরে এসে দেখলেন আরি এ তো ঘর দয়ে দয়ে হয়ে গেছে এ পাত্র ভেঙে একাকার হয়ে গেছে কি ব্যাপার হলো এইভাবে যখন অবস্থা দেখতে পেলেন তখন কি হল আর সারা ঘর দোয়েতে ভর্তি আর কি দেখলেন বললে ভগ্নম বিলক্ষ সুতস্য কর্ম তজ্জাহাস তঞ্চাপি ন তত্র পশ্যতা সেখানে দেখলেন নিজের পাত্র ভাঙা দধির বুঝতেই পারলেন আমার ছেলেটাই এটা করেছে কিন্তু তাকে ওখানে আর দেখতে পেলাম না কোথায় গেল ছেলেটা বিভিন্ন ঘর খুঁজতে বেরোলেন ঘর খুঁজতে পেরে দেখেন মো বাবা গোপাল এবার অন্য ঘরে গিয়ে কি করছেন বলছেন হৈয়ঙ্গবম চৌর্য বিশঙ্কিত বিশঙ্কিত ক্ষণং নিরীক্ষ পশ্চাত সসুতম বা সসুতম আগমচ্ছনই বলছেন তিনি তো মাখন চুরি করেছেন প্রথম বলছেন ছেলেকে ওখানে দেখতে পেল না আর উলু খলাঙ্ঘ্রের উপরই ব্যবস্থিতম মার্কায় কামম দদতম সিচিস্থিতম সেই শিকাতে যেসব দইগুলো আছে সেগুলোকে পেরে ইচ্ছা মতো দিতে আরম্ভ করলো কাদের বানরগুলোকে দিচ্ছে আর নিজে খাচ্ছে বানরগুলো আর যেহেতু চুরি করে খাচ্ছেন নিজের ঘরে ওই জন্য ভয় আছে প্রথম কথা হলো আমি সে ভাণ্ড ভেঙে ফেলেছি সমস্ত নষ্ট করেছি মা তো ধরলে আমাকে দেবে আর এই হৈয়ঙ্গ অর্থাৎ মাখন চুরি করার জন্য সেই চুর চোরের একটা ভয় থাকে সেই যে চৌর্য বিসংখ্যে না চৌর্য বিশঙ্কিতে ক্ষণাম চুরি করার জন্য যে ভয়ভীত চোখ সেটা করে নিরীক্ষ পেছনের ভালো হয় বারবার দেখছেন কেউ আসছে কি না আর তখন সেই পেছনে কি হলেন বলছে বিপরীত ভাবা অবস্থায় উলুখলের ওপরে উলুখলটাকে উল্টো করে ধরেছে ছোট গোপাল উলুখলের ওপর নিজে চড়ে বসেছেন যেমন টুলের উপর বসে চড়ে ওপরে হাত যাচ্ছে না উলুখলের ওপর চড়ে বসে তারপর ওটাকে পারছেন দইটা কেন ছোট্ট গোপাল কি করে হাত যাবে এইভাবে হচ্ছে গোপাল এইসব চুরি করছেন এইসব করছেন আর ধীরে ধীরে লক্ষ্য করে দেখলেন আরে শিকার অবস্থিত নবনীত চুরি বলছেন পাড়িয়ান বানরকে ইচ্ছে মতো দিচ্ছে এবং চুরি করার জন্য শঙ্কিত নয় এরম পেছনে ফিরবে পুত্রকে নিরীক্ষণ করে যশোদা ধীরে ধীরে ও তো চুরি করেছে ভয় আছে এই জন্য পেছন বেরো বেরো অল্প অল্প তাকাচ্ছে আর যশোদামা কোনো কিছু না বলে পেছনে একটা লাঠি নিয়েছেন দণ্ড নিয়ে এরকম পেছনে লুকিয়ে আস্তে আস্তে যাচ্ছেন ও কোন ঘরে গেছে সেখানে যেই দেখেছেন মা আসছে ব্যাস উলুখল থেকে এক জাম্প মানে ছুট দৌড়াতে লাগলেন যশোদামা ও যাইয়ে কোথায় পালাবি তুই হ্যাঁ লোকে অনেকদিন বলে আজকে দেখলাম তোর নিজের বদমাইশে আজ আমি নিজে দেখলাম হ্যাঁ এই কি দুষ্টামি তুই ভেঙে ফেলেছিস পুরো হ্যাঁ পুরো দই দিয়ে ঘর ভর্তি তারপরে বাঁদরকে দিচ্ছি নষ্ট করেছি দাঁড়া বলে এবার শাসন করার জন্য পেছন পেছন দৌড়াচ্ছেন গোপাল দৌড়াচ্ছে মা দৌড়াচ্ছে গোপাল দৌড়াচ্ছে মা ধরতে আর পারে না কেন নন্দবাবা চুরাশি খাম্বা এই এই এই দেয়ালের গা দিয়ে এরম ঘুরে যায় মা ওখানে গিয়ে দেখো ওখান দিয়ে আবার পালিয়ে গেছে ওদিকে এইভাবে খালি দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে একেবারে মায়ের অবস্থা কাহিল একেবারে কিছুতেই ধরতে পারছে না কিছুতেই ধরতে পারছে না তখন কি হলো বলছেন লেখা রয়েছে তমাত্ম জস্টিন প্রসমীক্ষ সত্তরস্তত অবরুজ্জ অপসার ভীতবৎ আর গোপ্য অন্নধাবৎ ন জমাপ যোগিনাম ক্ষমম প্রবেষ্টুম তপসেরিতম মানহা বলছেন তাকে ধরবার জন্য পেছনেতে এরকম লাঠি নিয়ে যখন যাচ্ছেন তখন সেই গোপাল তো লাভ দিয়ে দৌড়াচ্ছেন আর গোপী তার পেছনে পেছনে দৌড়াচ্ছেন আর আজকে সেই গোপী তার ছেলে মনে করে যাকে ধরতে চাইছেন তাকে বড় বড় যোগী মুনি ঋষি হাজার হাজার বছর তপস্যা করে যাকে যাকে পারে না চিন্তা করতে পারে না যার চরণে মন তারা চরণের দর্শনই পায় না তাকে আজ যশোদা মারবে বলে পেছনে দৌড়াচ্ছে চিন্তা করা যে কি খেলা অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক আর তার পেছনে দৌড়াচ্ছে গোপ্য অন্ন ধাবত জম বলছে গোপ্য অন্ন ধাবত ন জমাপ যোগিনাম ক্ষমম প্রবেষ্টুম তপসেরিতম মনহা তপস্যার দ্বারা শানিত মন এত চেষ্টার দ্বারাও যে ভগবানের চরণ কমলে মন যায় না লোকের আর তাকে ধরবার জন্য আগে যশোধমা পেছন পেছন দৌড়াচ্ছেন বলছেন এইভাবে দৌড়াতে দৌড়াতে মা খুব ভারী প্রকৃতি মা একটু ভারী মা দৌড়াতে কষ্ট হচ্ছে বইটে লেখা রয়েছে জননী বৃহৎ শ্রোণী ভারাক্রান্ত গতিহী সমাধ্যমা জবেন বৃসংসৃত কেশ বন্ধনচ্যুত পশুনানুগতি পরামৃষত বলছেন কি কি বলছেন বলছেন কৃষ্ণের অনুগামিনী বৃহৎ নিতম্ব মা খুব মোটা প্রকৃতির একটু একটু ভারী প্রকৃতির আর গমন বেগে সেখানে কেস থেকে সমস্ত খোপা থেকে ফুলগুলো ছুঁড়ে ছুঁড়ে পড়ছে সব চারিদিকে ছড়িয়ে পড়ছে আর সেই কৃষ্ণকে লাস্টে গিয়ে ধরে ফেললেন কৃষ্ণকে লাস্টে গিয়ে ধরে ফেললেন কেন মার এত কষ্ট হচ্ছে আর সহ্য করতে পারছে না মা দৌড়াচ্ছে আমাকে তো কোনোদিনই ধরতে পারবে না যাই হোক ধরা দিলেন এখানে লেখা রয়েছে ধরা যাই হোক ধরে ফেললো মা ধরে ফেলার পরেতে বললেন কৃতাগসন্তম বলছেন পরুদ্দন্তম অক্ষিণী কসন্তম বলছেন মঞ্জন বলছেন এখানে কি করছেন বলছেন যখনই মা ধরে ফেললেন অপরাধ করেছে সে গোপাল যে জানে সে কি করলো ভয়েতে এবার মা তো ধরে ফেলেছে এবার জানে মারবে আমাকে সেই সময় এরকম চোখে আঙুল দিয়ে কাঁদতে আরম্ভ করলেন আমাদের এই দামোদর স্টকমে সুন্দর এইসব বর্ণনা আছে দামোদর স্টকমে সেখানে বলছেন ভয়েতে একবার জড়সড় হয়ে কাঁদতে আরম্ভ করলেন এখানে বলছেন যে এই ভয়েতে যখন কাঁদতে আরম্ভ করলেন সেই দৃশ্যটা বড় অদ্ভুত কেন একেতে চোখে কাজল দেওয়া ছিল চোখে তো এমনিতে কাজল দেওয়া ছিল তারপর যখন চোখ এরম এরম করছেন কাজলে তো পুরো চোখ কালো এমনি তো কালো পুরো চোখ কালো হয়ে একটা অপূর্ব সৌন্দর্য বলছেন যখন দেখলেন বলছেন গোপাল এই লাঠি দেখে অত্যন্ত ভয় পেয়ে গেছে তখন কি করলেন গোপালকে যখন লাঠি দেখিয়ে এরকম ভয় দেখাচ্ছেন প্রচণ্ড জোরে বাক্যের দ্বারা তখন কি করলেন দেখছেন গোপাল বাচ্চা ভয় পেয়ে যাচ্ছে তখন ত্যক্তা জ্যোষ্টিম সুতম ভীতম বিজ্ঞায়া বিজ্ঞায়র ভকবাসলা ইয়ে ये स বন্ধুম দামনা অত বীর্য কবিদা তখন যখন দেখলেন এই বালক লাঠি থেকে ভয় পেয়ে যাচ্ছে তখন তিনি লাঠি ফেলে দিলেন দেখে বললেন আজকে লাঠি ফেলে দিলাম তোকে এখন বাঁধবো বেঁধে কি করলেন যে দড়ি ছিল কাছাকাছি কাছাকাছি দড়ি ছিল সে দড়ি দিয়ে বাঁধ কেন নন্দ গোকুলে দড়ির অভাব হবে না কেন মাতাকে বাঁধার জন্য দড়ি প্রচুর লাগে সে দড়ি দিয়ে এবার বাঁধলেন বাঁধার সঙ্গে সঙ্গে দেখছেন বাঁধা যাচ্ছে না দুটো আঙুল কম হয়ে গেল দুটো আঙুল কেন কম হলো কি জানি এত বড় দড়িটা নিলাম যাকে আবার অন্য দড়ি নিলেন বা আরও দড়ি নিয়ে এলেন নিয়ে সেগুলোকে বাঁধলেন এবার বাঁধ দিয়েছে আবার দু আঙুল কম হয়ে যাচ্ছে কি ব্যাপার হলো কি ব্যাপার হলো বুঝে যাচ্ছে না আবার দু আঙুল কম হল কেন হলো আবার দড়ি বাঁধলেন আবার দু আঙুল কমানোর মাথা মুশকিল আর সমস্ত যত যত নন্দ ব্রজের যেসব লোকজন ছিল গোকুলে তারা তো হো করে হাসতে আরম্ভ করলে তো মহা মজা চারিদিকে ভিড় হয়ে গেছে গোপালকে বাঁধবেন কিন্তু বাঁধতে পারছেন না এখানে সুখদেব গোস্বাই বলছেন ন চ অন্তর ন বহির্যস্ব না পূর্বম না পিছাপরম পূর্বাপরম পরম বহিষ্চান্তর জগত যে জগচ্চয় বলছেন যার অন্তর্বাহির বলে কিছু নেই অনন্ত ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তাকে আর যশোদমা যার অন্তর্বাহির বলে কিছু নেই ভেতরে তো ভগবান বাইরে তো ভগবান সর্বস্থানে ভগবান সেই গোপালকে আজকে বাঁধবার জন্য যে ব্যবস্থা করেছেন কিন্তু বাঁধা যাচ্ছে না নঞ্চ ন চ অন্তর ন চ অন্তর ন বহির্যস্ব ন পূর্বম না পিছাপরম যার বা পূর্ব পর বলে কিছু নেই অন্তর বাহির বলে কিছু নেই পূর্বা পরম বহিষ্ঠ অন্তর জগত অনন্ত ব্রহ্মাণ্ড যার মধ্যে অবস্থিত যাকে এখন যশোদমা বাদবার জন্য চেষ্টা করছেন ত্বাম মাত্তা আত্মজম অব্যক্তম মত্তলিঙ্গম অধক্ষজম হেতু অধক্ষজ বস্তু পরাৎপর অখিলেশ্বর নিজের ছেলে আমার ছেলে এই বুদ্ধিতে কি করছেন গোপিক উলুখলে ধামনা ববন্দ প্রাকৃতম যথা তাকে উলুখলের মধ্যে বাঁধার চেষ্টা করছেন এইভাবে কিন্তু প্রতিবাদেই তদ্দামবদ্ধ মানস্য সার্বকস্য কৃতাগসহ দ্যাঙ্গুল দ্যাঙ্গুল হ্যাঁ নম ভূ তেন সন্দধে অন্য চ গোপিকা অন্য অন্য সমস্ত দড়িগুলো বাঁধতে আরম্ভ করলো কিন্তু কিছুতেই আর বাঁধা যাচ্ছে না মা এদিকে পরিশ্রমের জন্য ঘেমে চান করে গেছেন কে যশোদা মা বাচ্চাকে বাঁধা যাচ্ছে না যত চেষ্টা করছেন এবার কি করলো যত বাঁধছেন তত দু আঙুল কম হয় শেষে গোপাল কি করলেন করুণা হলো গোপালের বলছেন সমাতুহু ছিন্নগাত্রয়া বৃশ্বস্ত কবরস্রজ দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ কৃপয়া আসিত সবন্ধনে মায়ের এই পরিশ্রম দেখে আর গোপাল সহ্য করতে পারল না মা খোপা খুলে গেছে ঘেমে একবারে কাপড় চোপড় নিয়ে যাচ্ছে দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ কৃপয়া আসিত সবন্ধনে এবার সব অন্ধনে চলে এলো কে গোপাল গোপাল আর মার কাছে ধরা দিল মা বলে বাঁধ এবার তখন এবার কি করলেন এইবার মা বন্ধ করতে পারলেন তার আগে বন্ধন করতে পারেনি যখন গোপালের ইচ্ছা হলো তখন গোপাল বল তারপর বাঁধতে পারলেন এখানে স্বাস্থ্যকাররা বলছেন নেমাম বেরিঞ্চ ন ভব ন শ্রীরোপী অঙ্গ সংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী যত্তৎ প্রাপ বিমুক্তিদাত বলছেন হে মহারাজ ব্রহ্মা শঙ্কর লক্ষ্মী লক্ষ্মী হচ্ছে সাক্ষাৎ নারায়ণের বক্ষবিলাসিনী হলেও এইরূপ অনুগ্রহ কেউ লাভ করতে পারেনি যে অনুগ্রহ যশোদা মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণ থেকে যে প্রসন্ন যে প্রসাদ লাভ করলো সেটা অনন্ত কালের ইতিহাসে লেখা থাকবে হয় না এখানে সুখদেব গোস্বামী বলছেন নায়ম সুখাপ ভগবান দেহি নাম গোপিকা সুতহা জ্ঞানীনাঞ্চাত্মভূতানাম যথা ভক্তি মতামিহ সিদ্ধান্ত করেছেন এই কৃষ্ণকে নায়াম সুখাপ ভগবান দেহি নাম গোপিকা সুত এই গোপিকা সুত সমস্ত দেহি দেহিগণের হ্যাঁ সুলভ হয় না অত্যন্ত দুর্লভ বলছে হে ভগবান এই ভগবান গোপীনন্দন শ্রীকৃষ্ণ ভক্তিমান জনগণের যেরূপ সুলভ হয় দেহ অভিমানী তপস্যাকারী এবং নিবৃত্তে অভিমানী আত্মস্বরূপ জ্ঞানীদের পক্ষে সেরকম সুলভ হয় না তাকে পাওয়া যায় না কোন রকমভাবে তাই যে নায়ম সুখাপ ভগবান দেহিনাম গোপিকা সুত জ্ঞানীনাম চ যথা ভক্তিমতা মিহ ভক্তির দ্বারা যেভাবে পাওয়া যায় সেভাবে জ্ঞানী যোগী তারা কত কষ্ট করেও পান না আচ্ছা এবার কি হলো উলুখলে বেঁধে গেছেন এর মধ্যে এক সিদ্ধান্ত এলো সিদ্ধান্ত কি না প্রথম কথা হলো দু আঙুল কেন কম্প ছিল এটা মানে কি এই যে দু আঙুল করে কম্প ছিল আপনি বললেন এটা আসল মানেটা কি এটার মানে টিকাকাররা বলেছেন যে কৃষ্ণের ইচ্ছা এবং ভক্তের ইচ্ছা যখন মিলে যায় তখন কার্যসিদ্ধি হয় আপন ইচ্ছায় জীব কটিবাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা বিনা নাহি ফল নাহি ধরে কৃষ্ণের ইচ্ছা ছাড়া তার কোনো লাভ হয় না এই জন্য এখানে বলছেন এই কৃষ্ণের ইচ্ছাটা যখন হলো যশোদামায়ের একার ইচ্ছা ছিল এতক্ষণ কিন্তু যশোদামা এবং কৃষ্ণের দুজনের ইচ্ছা যখন পূর্ণ হল তখনই তখনই কার্যটা সিদ্ধি হয় এইভাবে তখন বেঁধেছিলেন এখন এখানে সুখদেব গোস্বাই বলছেন কৃষ্ণস্তু গৃহকৃত্যেশু ব্যগ্রায়াম মাতরি প্রভু মা যখন গৃহকর্মতে ব্যস্ত রয়েছেন গোপালকে উলি খড়ে বেঁধে রেখে বলেছেন বেশ শাস্তি দিলাম তোকে এরকম এক বাঁধা থাক বেশ ভালো শাস্তি দিলাম এক বাঁধা থাক বেটা বুঝবি কত কত বদমাইশি করেছিস তুই উলু খলে বেঁধে রেখে চলে গেলেন মা ঘরের কাজে গোপাল বলল ভালোই হলো আমার কাজের সুযোগ হলো ভালো বলছে কৃষ্ণস্তু গৃহকৃত্যেশু ব্যগরায়াম মাতরি প্রভু মা যখন গৃহকর্মতে চলে গেলেন তখন চোখের সামনে পড়লেন অদ্রাক্ষিত অর্জুনৌ পূর্বম গুজ্জকৌ ধনদাত্মজ চোখের সামনে দুটো অর্জুন বৃক্ষ দেখতে পারলেন অর্জুন বৃক্ষ অর্জুন বৃক্ষ দেখার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আরে আমার ভক্ত নারদ এদেরকে সাপ দিয়েছিল কুবেরের ছেলে দুটোকে সেই সাপেতে তারা আমার বারান্দায় দুটো বৃক্ষরূপে রয়েছে অনেকদিন আগেকার কথা এবারে আমার একটা ভালো কাজ করতে হবে আমার বলে গোপাল কি করলেন ওই যে ওই যে দুটো বৃক্ষ সেজে রয়েছে হয়ে রয়েছে কোনটা ওই যে কুবেরের দুই ছেলে এবার তাদের উদ্ধার হবে নারদজি অভিশাপ দিয়েছিলেন হ্যাঁ তোদের উদ্ধার হবে গোকুলে নন্দ গোকুলে তোরা থাকবি সেখানে কৃষ্ণ যখন আবির্ভাব হবেন তোদেরকে উদ্ধার করবে এবার গোপালের মনে বলে এই হচ্ছে ভালো মা তো কাজে চলে গেছে আমাকে বেঁধে রেখে এবার আমার ভালো সুযোগ হলে এই কাজটা আমি এখন মোটামুটি সেরে ফেলি এই ছোট কাজটা আমি সেরে ফেলি বলে কি করলেন উলুখলটাকে নিয়ে এরকম ঘেঁচতে ঘেঁচতে চললেন উলুখলটাকে ঘেঁচতে ঘেঁচতে নিয়ে গেলে মা এবার জানে না মা কোথায় কাজে রয়েছে সে ঘেঁচতে ঘেঁচতে নিয়ে কি করলেন যেখানে ওই জমাল এবং অর্জুন দুই বৃক্ষ আছে পাশাপাশি দুটো বৃক্ষ ওখানে কি করলেন ছোট্ট গোপাল ও তো বৃক্ষের ফাঁক দিয়ে দুটো বৃক্ষ পাশাপাশি ফাঁক দিয়ে নিজে গলে গেল ছোট গোপাল কিন্তু উলুখল তো আর গলবে না খালটা ফেঁসে গেল উলুখালটা দুটো ফেঁসে গেল উলুখল মানে এই দুদিকে মোটা মধ্যেখানটা সরু হয় উলুখল উদুখল ফেঁসে গেল গোপাল গুরুবেন টুক করে একটু টান মারলেন তখন দুটো বৃক্ষ একবার মড়মড় করে গিয়ে দুম পড়লো একবারে কোথায় সমস্ত লোক একবার হইচই আরে দুটো বৃক্ষ পড়ে গেল কি করে রে বাচ্চাগুলো ওখানে ছিল খেলছিল চারিদিকে হই হই আরে দুটো বৃক্ষ এত বড় বড় কত কত বছর আগেকার এখনো পর্যন্ত ব্রজেতে তাল বৃক্ষ রয়েছে সে তাল তালবনে দেখলে পাগল হয়ে যাবে কত বছর আগেকার ভগবান স্মৃতি রেখে দিয়েছেন ব্রজেতে কিন্তু তাল হয় না বাইরের দৃষ্টিতে কি তাল বৃক্ষ রেখে দিয়েছেন বলরাম যে আমার যেখানে তালবনের লীলা হয়েছিল সেই লীলাটা যেন লোকে মানে বিশ্বাস করে এখন তাল বৃক্ষ আছে সেখানে সেখানে এই বৃক্ষ দুটো পড়ে যাওয়াতে সমস্ত ভোজের লোক পাগল হয়ে গেছে কি করে হলো নন্দ বাবা আদি সমস্ত লোক হই হই করে চলে এসছে আরে দুটো বৃক্ষ কি করে হলো কোনো বজ্র কোনো বজ্রপাত নেই কোনো হাওয়া নেই দুটো বৃক্ষ বিমান পড়ে গেল এই আজকেও দেখলাম এত শক্তিশালী বৃক্ষ দুটো বালকগুলোকে বলছে ওই বালকগণ এই বৃক্ষ দুটো কি করে পড়লো বলো তো হ্যাঁ কি করে বললো বললে নন্দ বাবা জিজ্ঞাসা করছে বলছে ওই তোমার ছেলে তোমার এই গোপাল ও ভেতর দিয়ে গেছে ও পড়ে গেল তু বল ভেতর দিয়ে গেছে এইটুকু বাচ্চা এইটুকু বাচ্চা দুটো গাছ বললে হ্যাঁ গো দুটো ওই গোপাল ওর মধ্যে দিয়ে গেল ওখানে একটু টানলো দুটো পড়ে গেল পড়ে গিয়ে ওর থেকে আবার দুটো লোক উঠলো তোমার মতো সোনার রং এসে এরম এরম করে হাত জোর করে কী সব বললো দূর পাগল কোথাকার কি আমার ছোট ছেলে তাহলে কোথা থেকে কী হলো আসলে ঠিকই বলছে বালকগুলো ওই বৃক্ষটাকে পতন করে দিয়েছে নল এবং কুবর অর্থাৎ সেই কুবেরের যে দুই ছেলে হ্যাঁ মনিগ্রীব এবং কি এ নল এরা দুজনে বেরিয়ে পড়ল বৃক্ষ ফেটে গেল ভিক্ষা ইয়ে ফেটে গেল কৃষ্ণের স্পর্শেতে তখন তাদের থেকে দুইজন পুরুষ বেরিয়ে পড়ল সোনার বর্ল কি সোনার অপূর্ব রূপ আর তারা এরকম ধোঁয়ার মতো বেরোলো এরকম হাত জোর করে প্রার্থনা করছে করে তারপর তারা কোথায় চলে গেল নন্দবাবা কিছুতেই বিশ্বাস করি হয় নাকি তা কখন এই দুটো কালকে ছোট বাচ্চা ছেলে বলছেন এবার রাজা বলছেন রাজা পরীক্ষিত মহারাজ বলছেন সুখদেব গোস্বামীকে আচ্ছা দয়া করে সাপ কেন হলো সাপ পেয়েছিল কেন এর কারণ বলুন কষ্ট হচ্ছে প্রচন্ড বলছেন কথাতাম ভগবান নেতা তয়ো সাপস্য কারণম এদের যে তয়ো এরা যে দুজন সাপ অভিশাপ পেয়েছিলেন তার কি কারণ দয়া করে যদি বলেন যত গর্হিতম কর্ম যে যেন বা রাজস্বেস্তমাহা এমন কি কর্ম করলো চৈতন্য নারদজির কোনোদিন রাগ হয় না তিনি রেগে গিয়ে তাদের অভিশাপ দিলেন ওরা আশ্চর্য তখন সুখদেব গোস্বাই বলছেন এরা এরা রুদ্রস্ব অনুচর ভূত্যা সুদীপ্ত ধনদাত্মজ কৈলাস ভবনে রম্যে মন্দ্যাকিণ্যাম মদৎকট বারণী মদিরাম পিত্বা মদাঘূর্ণিত লোচনৌ স্ত্রীজনৈ পুষ্পিতে বনে অন্ত প্রবিশ্য গঙ্গায়াম অম্বজ বনরাজিনী চিকৃতুর যুবতভীর গজরারিব করেন ভুই কি করলেন বলছেন এরা অ্যাকচুয়ালি শঙ্করের পরিকর শঙ্কর মানে হিমালয় যে অলকাপুরী আছে সে অলকাপুরীতে ওই যক্ষগণ থাকে এরা সব শঙ্করের আরাধনা করে কৈলাস ভবনে সেই কৈলাসের উপবনে মন্দাকিনী প্রবাহিত হচ্ছে সেখানে এই যে দুটো ছেলে যারা সাপ পেয়েছিল অর্থাৎ কুবেরের দুটো ছেলে এরা কি করেছে ওদের ওখানকার সুন্দর এক ধরনের নেশার বস্তু পাওয়া যায় এটা এই জগতের বস্তু নয় বারুনি পান করেছেন বারুনি পান করে একটু নেশা হয়ে গেছে তারা কি ওই ঝাঁপিয়ে গঙ্গায় পড়েছেন গঙ্গায় পড়ে সেখানে স্ত্রীজন ছিল স্ত্রীদের সঙ্গে খেলা করছেন করতে করতে হঠাৎ হাতির মতো হাতি যেমন পদ্মবনে খেলা করে সেরকম করছেন সঙ্গে সঙ্গে যখন নারদজি ঘটনাক্রমে সেখানে এসছেন সেই সময় নারদজিকে দেখেই সঙ্গে সঙ্গে লাপিয়ে ওই স্ত্রীগণ তাড়াতাড়ি কাপড় পরে নিয়েছেন অল্প কাপড় ছিল সঙ্গে সঙ্গে কাপড় পরেছেন কিন্তু এই দুজন এই দুজন যাদের অভিমান এরা দুজন কিন্তু কাপড় পরল না কে এই যে দুইজন ছেলে ন সেই যে নল হ্যাঁ নলকুবর এ পড়ল না এরা তাতে নারদজি এবার চিন্তা করলেন এদের ধনের এত অভিমান হয়ে গেছে সৌন্দর্যের এত অভিমান হয়ে গেছে এ তো শাস্তি দেওয়া একটু দরকার কে সাধুগুরু বৈষ্ণব কাউকে এরা মানবে না তখন কি করলেন রে তো তো মহা মুশকিল তৌ দৃষ্টা মদিরা মত্তৌ শ্রীমদান্ধ আন্ধৌ বজে সুরাত মজৌ তয়ের তয়োর অনুগ্রহার্থায় স্বাপম দাসন ইদম জগৌ তাদের এইরকম দুরূহ অবস্থা দেখে মদান্ধ হয়ে গেছে ধনমদে ঐশ্বর্য মদে অন্ধ হয়ে গেছে তাদেরকে অনুগ্রহ করার জন্য অনুগ্রহ করার জন্য বাস্তবে এটা সাপ না সাপেতে বড় এ অনুগ্রহ করার জন্য করার জন্য সাপম দাসন ইদান জগ সাপ দেওয়ার জন্য এই কথা বলে আরে দুর্মতি তোদের বুদ্ধি খারাপ হয়ে গেছে নহি অন্য জুসত জোসান বুদ্ধি ভ্রংশ রজগুণ শ্রীমদাদ অভিজাত্যাদির যত্র স্ত্রী দূত সবহা বলছেন যেখানে রজগুণ বৃদ্ধি হবে সেখানে নানা রকম দুর্গুণ দুর্ব্যাসন চলে আসবে দুধ অর্থাৎ দুধ খেলা দুধ মানে জুয়া খেলা পাশা খেলা আসব নেশা করা স্ত্রী এগুলো শ্রীমদ শ্রীমদে যারা স্ফীত হবেন যারা স্ত্রী শ্রীমধে যারা শ্রীমদে স্ফীত হবেন ঐশ্বর্য মতে তাদের এ ধরনের অবস্থা হবেই হবে ঐশ্বর্য মদ হচ্ছে সবচেয়ে বড় বিদ্যা মত সৌন্দর্য মত উঁচু কোলে জাত তার জন্য একটি অভিমান তার দ্বারা এত বেশি ক্ষতি হয় না যত বেশি ক্ষতি হয় ধনমদের দ্বারা কেন বোঝা গেল কি বললাম যে যে কারণে মানুষের ভেতরে অভিমান আসে সেই সেই কারণগুলোর মধ্যে জন্ম ঐশ্বর্য সুতশ্রী জন্ম মানে উঁচুকুলে জন্মের জন্য অভিমান হতে পারে ঐশ্বর্যের জন্য অর্থকরী আছে শ্রুত অনেক বিদ্যা আছে আশ্রী দেখতে ভালো এইগুলোই বিশেষভাবে অভিমানের কারণ হয় আর এখানে এই যতগুলো অভিমানের কারণ আছে তার মধ্যে ঐশ্বর্যর অভিমানটা সবচেয়ে ভয়ঙ্কর কেন বলে ঐশ্বর্যর অভিমান হলে বাদ বাদ বাকি অভিমানগুলো এমনিই চলে আসবে বোঝা গেল না কেউ ঐশ্বর্য থাকলেই সে নিজেকে বলবে আমি বুড়ো জ্ঞানী আর কামিনী কাঞ্চন তার একটা খেলার ঐশ্বর্য এলে এইসব তো আর মাথা কাজ করবে না নেশা করবে তখন উল্টোপাল্টা করবে ওই ধনমত থেকে সব চলে যেটা আমি পরীক্ষিত মহারাজের যে কলিকে নিগ্রহ করার প্রসঙ্গে আমি বলেছিলাম যে কলি যখন বলল এইটুকু জায়গা আমি থাকতে পারবো না তখন পরীক্ষিত মহারাজ কী করলেন বলে পুনশ্চ জাত মানায়ম জাত রূপম অদাত প্রভু এই সোনা দানা ইত্যাদির মধ্যে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে কলি থাকেই থাকে এ কোনো আর নিস্তার নেই অবশ্য এর মধ্যে একটা কথা আছে পরীক্ষিত মহারাজের ধন দৌলতের মধ্যে কোনো কলি ছিল না পৃথু মহারাজের ঐশ্বর্যের মধ্যে কোনো কলি ছিল না জনক মহারাজের প্রহ্লাদ মহারাজের ধুমা এদের ঐশ্বর্যের মধ্যে কিন্তু কোনো কলি ছিল না কেন এগুলো সব ভগবানের দেওয়া বোঝা গেল প্রহ্লাদ মহারাজের ঐশ্বর্য হচ্ছে ভগবানের দেওয়া ধোয়ারের ঐশ্বর্য ভগবানের দেওয়া জনক মহারাজের ভগবানের দেওয়া এতে কোনো কলি থাকতে পারে না সেই জন্য মুকুটের ভেতর সোনা ছিল অতএব তাকে কলি ধরেছে কলি মাথায় ছিল এই ব্যাখ্যা ঠিক নয় আমি খণ্ডন করে এগুলো বলেছিলাম যে আশ্চর্য কি কি কারণ এগুলো সব আমি ব্যাখ্যা করেছিলাম এখানে আমরা দেখলাম এইভাবে যখন সাপ দিলেন তখন সেই সাপের ফলেতে কি হলো নারজি বললেন দেখো তোমাদের এত অভিমান হয়ে গেছে যে কিছুতেই তোমরা বুঝতে পারছো না এই দেহ কুকুরে বেড়ালে খেয়ে নেবে পড়ে গেলে এ দেহের কেউ দাবিদার যদি এ দেহটা বলে মা জন্ম দিয়েছে মার সেটা মিথ্যা হয়ে যাবে কার এই শরীরটা কার কার এটা পঞ্চভৌত পাঞ্চভৌতিক শরীর প্রকৃতি মায়ের কাউন নয় মরে গেলে সিগাল বলবে এটা আমার আমি পেয়েছি আমি খাবো এটাকে মা বলবে এটা আমার স্বামী বলবে স্ত্রী বলবে এটা আমার বাস্তবিক কাউন নয় এ দেহ কাউন নয় পঞ্চভূতের দেহ পঞ্চভূতে বেরিয়ে যাবে তুমি ফুস করে বেরিয়ে যাবে শরীর থেকে আত্মা সেই জন্য বলছেন এটা কাউর असतोषि मदंधस्व दारिद्रम परमांजनम आत्मोपम्येन भूतानि দরিদ্র পরমীক্ষতে অসত সীমাদান্ধস্ব দারিদ্রম পরমাঞ্জনম অসত সীমাদান্ধস্য দারিদ্রম পরমাঞ্জনম অসত সীমাদান্ধস্য দারিদ্রম পরমাঞ্জনম বলছেন অসৎ ব্যক্তি যারা ঐশ্বর্য মাদে অসৎ হয়ে গেছে প্যাঁচা আমি যে প্যাঁচার কথা ব্যাখ্যা করেছিলাম লক্ষ্মী যার মধ্যে প্যাঁকা প্যাঁচা হয়ে যায় দেখতে পাচ্ছে না যে ঋষি এসছে এটা কাপড় পরা দরকার তাই জন্য নারদি বলছেন অসত সিমদান্ধস দারিদ্রাম পরমাঞ্জনম আত্মোপমেন ভূতানি দরিদ্রম পরমীক্ষতে বলছে অসত সীমাদান্ধস অসৎ যারা শ্রীমদ শ্রীমদে অন্ধ হয়ে গেছে সেই দরিদ্র সেই সব ব্যক্তিগণের দারিদ্রতা চলে এলে তাদের চোখ খোলে আমরা নিজে দেখেছিলাম ভালো করে দুবেলা খেতে পেত না বাবা রোজগার করতে পারে না এখন পয়সা আসার সঙ্গে সঙ্গে সে এখন নিজেকে ধরাকে সরা জ্ঞান করে কোনো সাধুগুরু কিছু মানে না অপমান করে অপমান করে এরকম হেন বলছেন এদেরকে যদি ভগবান আবার গরিব করে দেয় এই জন্মে না হলো পরব জন্মে খেতে পাবে না তখন আবার বুঝবে এই জন্য নারদজি বলছেন ঐশ্বর্য মহাদে অভিমান হয়ে এই যে মানছে না কাউকে এখন যদি এ আবার দরিদ্র হয়ে যায় তখন তার দৈন্য আসবে স্বাভাবিক নারদজি বলছেন যেমন কাঁটা ফুটে গেলে যথা কণ্টক বিধ্যাঙ্গ জন্তুর নেচ্ছতি ত্বাম ব্যথাম জীব সাম্যম গত লিঙ্গের ন তথা বদ্ধ কণ্টক বলছেন যেমন কাঁটা বলছেন যেমন কণ্টকবৃত্ত গাত্র ব্যক্তি অপরের কণ্টক বেদনা অনুভব করার ইচ্ছা করে না কারণ মুখে খালি বললে তো হয় না সুখ দুঃখ সুখ দুঃখ একে অপরের সুখ দুঃখ কি অনুভব করতে কেউ পারে পারে না নিজের দুঃখটা যখন হয় তখন সেটা অনুভবের বিষয়ে ভালো তাই জন্য এদের এবার কি করা যায় এদের এই অবস্থাটা না হলে এরা অনুমান করতে পারবে না কি অন্যায়টা করলো সেই জন্য কি করলেন বলছেন দরিদ্র নিরহংস্তম্ভ মুক্ত সর্ব মদৈরিহ কৃচ্ছম যদৃচ্ছয়া আপনতি তদ্বিদ্যিত পরম তপহা বলছেন দরিদ্র ব্যক্তি স্বাভাবিকভাবে অহংকার শূন্য হয় কারণ কি দরিদ্র অহংকারূপ গর্ব থাকে না সে ধন অভিজাত মত থেকে মুক্ত হয় সেই যদিচ্ছা ক্রমে দুঃখ তো এমনি পায় তার পরম তপস্যা হয়ে যায় দুঃখে যখন কোনো গরিব ব্যক্তির একদিন ভালো খাওয়া হলো না একদিন অনেক কষ্ট হলো বিভিন্ন কারণে তার কষ্ট উপস্থিত হয় যেহেতু সে দরিদ্র সেই দরিদ্রের দারিদ্রতার ফলে তার তপস্যা হয়ে যায় কেন খাওয়া নেই খেতে পাচ্ছে না এটা নিজে ইচ্ছা না থাকলে জোর করে একটা তপস্যা হয়ে যায় এইভাবে কি হলো বলছেন নারদজি তাদের অভিশাপ দিলেন এবার তার আগে বলছেন সাধু নাম সমচিত্তানাম মুকুন্দ চরণই শ্রীরাম উপেক্ষই কিং ধনহ স্তম্ভই রসদ্ভীর রসদাশ্রয়ী এই যে জন্ম ঐশ্বর্য সুতশ্রী জন্ম ঐশ্বর্য সুতশ্রী এই চারটে হচ্ছে খাম্বা খাম্বা বোঝা যে এখনকার দিনে আমাদের নীল আমাদের লিন্টন ঢালাই হয় তখনকার দিনে এরম ছিল না খাম্বা বড় বড় যত রাজবাড়ি সমস্ত বড় বড় খাম্বার উপর থাকে সেই খাম্বার বাড়ি হাজার দু হাজার বছরও কিছু হয় না সেই খাম্বা সঙ্গে তুলনা করা হয়েছে এই জন্ম ঐশ্বর্য সুতোস্তি এই চারটেকে বোঝা বোঝা গেল কি বললাম জন্ম ঐশ্বর্য সুতশ্রী অর্থাৎ জন্মে ভালো কুলে জন্মেছে এই জন্য অভিমান ঐশ্বর্যের জন্য ঐশ্বর্য নাই ঐশ্বর্য হলে যে অভিমান সুতো অনেক বিদ্যা আছে তার জন্য আর দেখতে ভালো ঠিক তো এই চারটে অভিমানের খাম্বা মানুষ যে অভিমানটা দেখায় সেই অভিমানের ঘরটা ভেঙে দিলে পরে আর অভিমানের ঘর থাকবে না বোঝা গেল আমার কি বললাম অভিমান নামক বস্তুটা যে ঘরের মধ্যে থাকে সেটা জন্ম ঐশ্বর্য সুতোষী চারটা খাম্বের খাম্বার উপর তৈরি বোঝা গেল না একটা বাড়ি নির্মিত আছে এটা ঘর সেই ঘরটা জন্ম ঐশ্বর্য সুতোষী এই চারটে খাম্বা খাম্বা দিয়েই ঘরটা তৈরি করা আছে আর সেই ঘরের ভেতর থাকে দম্ভ অহংকার বোঝা গেল অভিমান এখন যখনই সাধুগুরু বৈষ্ণব তীব্র বাক্যের দ্বারা যে কোনোভাবে ওই খাম্বাগুলো অর্থাৎ জন্ম ঐশ্বর্য সুতশ্রী চারটে খাম্বাকে যখন ভেঙে উড়িয়ে দেন তখন কি হয় চারটে খাম্বাকে ভেঙে দিলে কি হবে বিল্ডিংটা কোলাপস করবে ভেঙে যাবে চারটে খাম্বা যেই ভেঙে দেবে তখন কি হবে বিল্ডিং কলাপস করবে ভেঙে পড়ে যাবে দুম করে সেই কাজটাই সাধুরা করেন তীব্র ভৎসনা তীব্র গালি তীব্র হরিকথার দ্বারা কি করেন যাতে বদ্ধজীবের ভেতরে অভিমানটা চলে যায় এই চেষ্টা করে অভিমান চলে গেলে কি হলো অভিমানের ঘরটা পড়ে গেল এখন আর অভিমানের সম্ভাবনা নেই এবার ইচ্ছা মতো ভগবানকে ভজন করতে পারবে গুরু বৈষ্ণবের আনুগত্যে তাই বলছেন সাধু নাম নাম মুকুন্দ চরণী নাম বলছেন উপেক্ষই কিং ধনহ স্তম্ভই রসদ রসদ্ভি রসদাশ্রয়ী বলছেন সাধুগণ কিন্তু সমচিত্ত সম্পন্ন সাধুগণের কাউর প্রতি কাউর প্রতি পক্ষপাতিত্ব দোষ নাই তথাপি দেখা যায় ধনী ব্যক্তি ধনী ব্যক্তিরা বঞ্চিত হয়ে যায় ধনী ব্যক্তিরা কৃপা পায় না কেন বলছে ওদের ধন আছে ধনের জন্য অভিমান আছে ওই জন্য পায় না গরিব ব্যক্তি উঠতে বসতে রাস্তায় চলতে সাধুর যদি কোনো সময় পাক্কা সাধু দর্শন পায় তা তো কৃতজ্ঞতার্থ হবে বেশিরভাগই ধনী ব্যক্তির গেট থেকে সাধুরা অপমানিত হয়ে ফিরে আসে তা তাড়িয়ে দেয় তারা কথা বলে না কোনো কিছু করে না দরজা বন্ধ করে দেয় তাহলে আমরা দেখলাম এখানে যে ধনী ব্যক্তিদের সঙ্গে সাধুদের সাক্ষাৎকার হওয়া খুবই মুশকিল হয়ে যায় তা ধনীগণ গর্বিত ব্যক্তিগণ তাদের উপেক্ষার উপেক্ষা করে দেয় তারা সবসময় ধনে মদে গর্বিত সেই জন্য সাধুরাও সেই ধনী ব্যক্তিগণকে সেই জন্য সাধুগণই সেই ধনী ব্যক্তিগণকে উপেক্ষা করে চলে তোদের অহংকার আছে আমরাও এড়িয়ে চলবো তোদের ধনী ব্যক্তির কথাই জান না কোনোদিন এক বাস্তব সাধু কোনোদিন অহংকারী ধনী ব্যক্তির কাছে যাবেন না যদি পরিবর্তন করতে পারেন তাহলে যেতে পারেন এইটাই দ্বিতীয় স্কন্ধে আমি বলেছিলাম কেন সাধুরা ধনী ব্যক্তিদের পায়ে তেল মাখায় এই কথাটা আমি আলোচনা করেছিলাম এইসব কথাগুলো আলোচনা হয়েছিল দ্বিতীয় স্কন্ধে অপূর্ব সুন্দর যে শয়নের জন্য বিছনা কি করব উপবারহানি কিম ইত্যাদি সব আলোচনা করেছিলাম আমি তাহলে এখানে দেখা গেল কি জন্য এইসব সাধুগণ ধনী গর্বিত ব্যক্তিদের চরণে ধরতে যাবে কেন কসমাদ ভজন্তি কবয় ধনদোর্মদান্ধৈ কস্মাদ ভজন্তি কবয়ো ধনদেব ধনদোর্মদান্ধৈ ধনমদে যারা অন্ধ হয়ে আছে তাদের ভজনা করবে কেন কেন কেন সাধুরা করবে তাদের কি কিছু নেই এইভাবে সুন্দর আমি ত্যাগী জীবনের কথা বলেছিলাম এখানে আমরা দেখলাম যে এইভাবে অভিশাপ পেয়েছিল কারা এই কুবেরের দুজন ছেলে এখন তারা এই বৃক্ষরূপে ছিল পুরো ঘটনাটা খুলে বললেন কে বললেন সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত মহারাজকে এবার সুখ বলছেন এইভাবে যখন তারা স্তবাদি করল করার পরে সেইখান থেকে যখন সেই প্রচণ্ড শব্দ করে এই যে দুটো বৃক্ষ পড়লো কিরমভাবে বলছে নিপেত তু বলছে পরম বিক্রমিতাতি বেপ স্কন্দ প্রবাল বিটপ কৃতচণ্ড শব্দ প্রচণ্ড শব্দ করে মর্মর করে শব্দ করে এই যে বৃক্ষ দুটো পড়ে গেল তখন কি হলো বলছেন তত্র শ্রিয়া পরময়া ককুবহ স্ফুরন্ত সিদ্ধ বুপেত্ত কুজয়রিব জাত বেদাহা কৃষ্ণম প্রণম্য শিরসা খিললোকনাথম বধ্যাঞ্জলি বিরজ বিরজ সাবিদ বিরজ সাবিদ ও অমোচতুষ্ম বলছেন যেমন আগুন থেকে বেটপাত করতে করতে করতে করতে করতে করতে ঋষিমুনিরা যখন করতেন হট করে ওখান থেকে দেবতারা দেবতারা বেরিয়ে পড়তেন কোথা থেকে আগেকার দিনে এটা হতো অগ্নিতে আহতি দিচ্ছে অগ্নিতে করতে করতে বেটপাট করতে করতে হঠাৎ দেখে সেখান থেকে হট করে আগুন থেকে বেরিয়ে পড়েছে অনেক ঘটনা আছে দ্রৌপদী দ্রৌপদীও তো আগুন থেকেই বেরিয়েছে দ্রৌপদী আর তার ভাই আগুন থেকে বেরিয়েছিল এভাবে আগুন থেকে অনেক কিছু হয় এখন এরকমভাবে সুখদেব গোস্বাই বলছেন যে হঠাৎ এইরকমভাবে বালগোপাল যখন দুটো বৃক্ষকে ভেঙে ফেলল তখন সেখান থেকে অপূর্ব সুন্দর এক কবচ কুণ্ডলধারী অপূর্ব সুন্দর যুবরাজের মতো দুটো ছেলে বেরোলো সোনার মতো বরণ ধোঁয়ার মতো এরম বেরোলো বেরিয়ে এখন কাতর ভয় কৃষ্ণকে অনেক সবস্তুতি করলো করে কৃষ্ণ প্রণম্য কৃষ্ণকে প্রণাম করলো কৃষ্ণম প্রণম্য শিরসা খিললোকনাথম অখিল গুরু শ্রীকৃষ্ণকে বদ্ধাঞ্জলি হয়ে বেরেজ সাবিদ অমচতুষ্মা তারা মুক্ত হয়ে চলে গেল আচ্ছা আর মুক্ত হওয়ার সময় কি কি স্তব করেছিল তার দু একটা বলে আজ আমি বিশ্রাম দেব কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী স্তম আদ্য পুরুষ পর ব্যক্তাব্যক্তমিদম বিশ্বম রূপম তে ব্রাহ্মণা বিদুহ কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী স্তম আদ্য পুরুষ পর তুমি হচ্ছে আদ্যপুর স্তব করছেন তমেকহ সর্বভূতানাম देहो स्वात्मेन्द्रियस्वर तमेव काल भगवान विष्णुरभ ईश्वर तम महान प्रकृति सूक्षा रज सत्योत्तमयी तमेव পুরুষাধ্যক্ষ সর্বক্ষেত্র বিকারবিদ এইভাবে বিভিন্ন রকম সব করছেন তুমি প্রকৃতি পরে অর্থাৎ তুমি সব সমস্ত ভূতগণে হৃদয়ে তুমি আছন তমেব কাল ও তুমি কাল ভগবান বিষ্ণু বিষ্ণুরব্বা ঈশ্বরাহা এইভাবে বিভিন্ন স্তব করছেন তস্মৈ তুভ্যাম ভগবতে বাসুদেবায় বেদসে আত্মদ্যৌত গুণৈচ্ছন্ন মহিমনে ব্রহ্মণে নম যাবতারা জ্ঞায়ন্তে শরীরেশু অশরীর অশরীর তৈস্তৈ রতুল্লাতি সহির বীর্যহির দেহি শিউহু অসঙ্গতই অসঙ্গই অসঙ্গতই এখানে বলছেন শরীর বিভিন্ন ধারণ করেন আপনি মৎস্যাদি জাতির মধ্যে প্রাকৃত শরীরের মতো আপনি ধারণ করেন সেই সেই সুপ্রসিদ্ধ অতিশয্যযুক্ত তদ্বীর্য দ্বারা যেরূপ বল বিক্রম দেহিগণ মধ্যে সম্ভব হয় না তদ্বারাই আপনার যে আলাদা ভাব অনুমান হয় আপনি বিভিন্ন জনিতে প্রবেশ করেন কখনো মৎস্যজনিতে কখনো পশুজনিতে কিন্তু তাহলে কি হয় আপনার স্বরূপ কিন্তু অবিকৃত বলছেন এইভাবে নমঃ পরম কল্যাণ নমঃ পরম মঙ্গল বাসুদেবায় শান্তায় যদুনাম পতে নম অনুজানি নৌ ভুমং স্তবানু চরকিং করু দর্শনম নো ভাগ ভগবত হো ঋষের আসিদ অনুগ্রহাত অনুজানিহি নৌ আমাদের আমাদেরকে এই দুজনকে জানবেন ভ্রমণ আপনার কিঙ্কর চিরকালের আপনার চাকর বুদ্ধি শুদ্ধ হয়ে গেছে বুদ্ধি সংশোধন হয়ে গেছে এখন এখন আর খারাপ বুদ্ধি নেই এত বছর এত বছর সেই গাছ হয়ে রয়েছিল সেখানে বলছেন অনুজানিহি নৌ আমাদেরকে আপনার ভ্রমণ হে ভগবান আপনার আপনার চাকর হিসাবে মনে করবেন আমাদের আর দর্শনম নৌ ভগবত ঋষের আশিত অনুগ্রহাত আপনার দর্শন আমাদের কোটি জন্মে হতো না কেবল দর্শন হয়েছে এই নারদ ঋষি কৃপা করেছেন বলেই হয়েছে নারদ ঋষি অভিশাপ দিয়েছিলেন তারপরে আমরা এই জন্যই ভাবতে হয়েছি এখন আমাদের এই অবস্থা হয়েছে গাছ তারপর আপনি আমাদের কৃপা করলেন তবে আমাদেরকে ভিত্তরূপে স্বীকার করুন আমরা পাই শ্রী সনাতন গোস্বামী জীব গোস্বামী বর্ণনা করেছেন সেখানে এই মধুকণ্ঠ এবং সুহিত মধুকণ্ঠ সুহিত কি কী নাম স্নিগ্ধকণ্ঠ মধুকণ্ঠ স্নিগ্ধকণ্ঠের কথা আমি বলি এরা দুইজন এবার ব্রজমণ্ডলের স্থান পেয়েছে এবার নন্দরাজের কাছে সেবা করে এরা গান শোনায় এরা সত্যি সত্যি সেবা পেয়ে গেছে যাই হোক এই হয়ে ব্যাপার তাহলে এইভাবে ভগবান বলছেন ভগবানকে যখন স্তপ করলো বা ভগবানকে যখন বলছেন এভাবে যে এই নলকুবর বলছেন বাণী গুণান কথনে শবন কথায়াম কর্ম সুমন হস্তব পাদয়োর্ণ শ্রীত্বাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টিম শতাম দর্শনীয়স্তু ভবত্তনূনাম বলছেন ভগবান আমাদের এই বাক্যটা যেন এখন থেকে এবার তোমার সেবাতেই লেগে থাকে বানু বাণী গুণান কথনে শ্রবণ কথায়াম এ কান যেন তোমার কথা শোভনে থাকে মুখটা যেন জীব তোমার কীর্তনে হস্ত উচ্চ সুমন মনহস্ত পদ তব পদয়র্ণ হাত যেন তোমার সেবা করে মনটা যেমন তোমার চরণে থাকে স্মৃত্বাম শিরহস্তব নিবাস জগৎ প্রণামে তোমার যত লিঙ্গ আছে তোমার মন্দির আদি এই জগতে সবাইকে যারা দণ্ডবোধ প্রণামের যোগ্য হ্যাঁ নিবাস জগতের প্রণামের যেন জগতের এই যে আপনার নিবাস ভূমি সাধুদের হৃদয় ভগবান নিবাস তাই জন্য তারা প্রণামের যোগ্য সমস্ত তোমার নিবাস ভূমি নিবাস ভূমি প্রণামের যোগ্য হোক আমরা প্রমাণ প্রণাম করতে পারি দৃষ্টি শতাম দর্শনে সাধুগণ এবং তোমার লিঙ্গ তোমার সমস্ত মূর্তি দর্শনে আমাদের লাগুক এইভাবে তারা কাতর কৃপা করলেন আর এবারেতে ভগবান বলছেন সাধুনাম সমচিত্তানাম সুতরাম মৎকৃতাত্মনাম দর্শনাম ন ভবেদ বন্ধ পুংস অক্ষ সবিতুর যথা কি বলছেন সাধুনাম সমচিত্তানাম সুতরাম মৎকৃতাত্মনাম দর্শনাম নো ভবেদ বন্ধ পুংস অক্ষ সবিতুর যথা वाछा कल्पतरुवशी की बासिंद पतितान पावन वैष्णव